বলল হে পারিষদ বর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ইট পোড়াও অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون ফিরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না অতপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম অতএব দেখো জালিমদের পরিণাম কি হয়েছে وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান নামের দিকে আহ্বান করত কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মুসাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞানবর্তিকা হিদায়াত ও রহমত যাতে তারা স্মরণ রাখে মুসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا ولكننا كنا مرسلين কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম অতপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে আর আপনি মাদিয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ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 অপরাধী রূপে হাজির করা হবে ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন তোমরা যাদেরকে আমার শরিক দাবি করতে তারা কোথায় قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا أغويناهم أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون যাদের জন্য শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের পালন কর্তা এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি তারা কেবল আমাদেরই ইবাদত করত না وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون বলা হবে তোমরা তোমাদের শরীরদের আহ্বান করো তখন তারা ডাকবে অতপর তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখবে হায় তারা যদি সৎ পথপ্রাপ্ত হতো ফহুম লা ইয়াতাসাআলুন যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা রসুলগণকে কি জবাব দিয়েছিলে অতপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না তবে যে তওবা করে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে সফল কাম হবে وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে ঊর্ধ্বে তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা তা জানেন وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون তিনি আল্লাহ তিনি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 প্রকাশ করেছিল তারা প্রত্যুষে বলতে লাগল হায় আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন ও হ্রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন হায় কাফিররা সফলকাম হবে না